বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা আশরফিল আম্বিউল মুরসালিন নবীনা মোহাম্মদ আলা আলিহি ও সাহবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার আপনাদের সামনে একটি হাদিস পাঠ করব এবং সেই হাদিসের ভাবার্থ তুলে ধরবো عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صحيح الامام البخاري وصحيح مسلم واللفظ للبخاري সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার এই হাদিসটি বিখ্যাত সাহাবি আবু হরের রাজি আল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সহিত এবং পুণ্য লাভের আশায় রমজান মাসের রোজা রাখবে সে ব্যক্তির অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে যে ব্যক্তি ইমানের সহিত এবং পুণ্য লাভের আশায় রমজান মাসের পবিত্র রজনীতে অর্থাৎ লাইলাতুল কাদারে বেশি বেশি নামাজ আদায় করবে সে ব্যক্তির অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে এই হাদিসটি সাহি বোখারিতে দেখতে পারা যায় সাহি বোখারির হাদিস নম্বর হচ্ছে দুই হাজার চোদ্দো এবং সাহি মুসলিমের হাদিস নম্বর হচ্ছে একশো পঁচাত্তর হাইফেন ব্র্যাকেটের মধ্যে সাতশো ষাট তবে হাদিসের শব্দগুলি সাহি বোখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিসের কতকগুলি শিক্ষণীয় বিষয় এক নম্বর বিষয় হচ্ছে এই যে এই হাদিসটির দ্বারা এই বিষয়টি সাব্যস্ত হয় যে রমজান মাসের রোজা পালন করার সময় এবং পবিত্র রজনীতে অর্থাৎ লাইলাতুল কাদারে বেশি বেশি নামাজ আদায় করার সময় অন্যান্য ইবাদত উপাসনার মতোই আল্লাহর জন্য এখলাস এবং একনিষ্ঠতা বজায় রাখা অপরিহার্য এখলাস এবং একনিষ্ঠতা বজায় রাখা অপরিহার্য দ্বিতীয় নম্বর বিষয় যেটি বুঝতে পারা যাচ্ছে এই হাদিসটি রমজান মাসের রোজা পালন করা এবং পবিত্র রজনীতে লাইলাতুল কাদারে বেশি বেশি নামাজ আদায় করা মহা মর্যাদার কথা উল্লেখ করছে এই হাদিসের মধ্যে এই বিষয়টি পাচ্ছি যে লাইলাতুল কাদরে এবং রমজান মাসের রাতে বেশি বেশি নামাজ পড়া এবং ইবাদত বন্দেই করা হচ্ছে মহামর্যাদার বিষয় তিন নম্বর বিষয় হলো যে এই হাদিসটির মধ্যে যে অতীতের যে সমস্ত পাপ ক্ষমা করে দেওয়ার কথা বলা হয়েছে সে সমস্ত পাপের যোগাযোগ রয়েছে ছোট ছোট পাপের সাথে তাই বড় বড় পাপের ক্ষমা অর্জনের জন্য এখলাস এবং একনিষ্ঠতার সহিত তৌবা করা অপরিহার্য বা তৌবা করা জরুরি সুতরাং আমরা রমজান মাস পেয়ে তৌবা করে নেব অথচ তৌবা করাটা প্রত্যেক মাসেই ওয়াজেব বা জরুরি প্রত্যেক দিন তৌবা করা জরুরি বা ওয়াজেব বা ফরজ কিন্তু রমজান মাসে রোজা রাখা এবং সমস্ত পাপ থেকে তৌবা করে নেওয়াটা আরোই জরুরি বিষয় হয়ে যায় সুতরাং আমরা সমস্ত পাপ থেকে তোবা করে নিব এবং আল্লাহ তবারক তালার নৈকট্য লাভের জন্য আমরা সদা সর্বদা আল্লাহ তালার এবাদত বন্দেগি জিকির কোরআন তেলাওত এবং সৎকর্মে রত থাকার চেষ্টা করব খাস করে রমজান মাসে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতহ